আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ওয়ালা আলহি ওয়াসাবি ওমান ওয়ালা আম্মাবাদ প্রিয় দর্শক আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা সোনালী শিশু অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি গত পর্ব থেকে যেখানে আমরা বলেছি যে শিশুদেরকে জেন্ডার ভিত্তিক ইসলামী আহকামগুলো শেখানো শিশুদেরকে নারী পুরুষের মধ্যকার সম্পর্কের নীতিমালা কি হবে সেগুলো তাদেরকে জানানো এবং রাসুল্লা সাল্লাম পিতা এবং মাতাদের উদ্দেশ্যে এবং সন্তানদের উদ্দেশ্যে যা বলেছেন তো মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং নির্বাচিত কিছু কথা আপনাদের সামনে আমরা উল্লেখ করব প্রথম আমরা পর্বে আলোচনা করেছিলাম যে শিশুরা তাদের মাঝে জেন্ডার এডুকেশন বা জেন্ডার অ্যাওয়ারনেস তাদের মাঝে তৈরি করা বা জেন্ডার ভিত্তিক সচেতনতা তাদের মাঝে তৈরি করার গুরুত্বটা কি সেটি আমরা আলোচনা করেছি এবং এক্ষেত্রে পিতামাতার আচরণ বা পিতামাতাকে দিয়েই শুরু করতে হবে যেখানে আমরা বলেছি যে অবশ্যই অবশ্যই পিতামাতার কাছে সন্তানদেরকে আসার জন্য অনুমতি নিয়ে আসতে হবে এখান থেকে কিন্তু জেন্ডার এডুকেশন বা জেন্ডার ব্র্যান্ডের যে ওরিয়েন্টেশন এখান থেকে শুরু এবং দ্বিতীয়ত আমরা এখানে বলেছি যে ইভেন পিতামাতার কাছে সকল সন্তানরা একটা পার্টিকুলার এইজের পর সকল সময়ে আসার পূর্বে তাদেরকে অনুমতি নিয়ে আসতে হবে এটি হচ্ছে আমরা বলেছি যে তাদের মাঝে যে একটা ফিজিক্যাল আর্চ তাদের মধ্যে যে একটা আকর্ষণ বিকর্ষণ এই এটা যাতে একটা পরিণত বয়সের পর পরিশীলিতভাবে যাতে তাদের মাঝে তৈরি হয় এটাতে একেবারে ভায়োলেন্ট উপায়ে তাদের মাঝে তৈরি না হয় আমরা এখানে আজকে যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই তা হচ্ছে যে ছোট শিশুরা যারা এরা তো বড়দের কথা বলছি যারা ধরুন মোটামুটি কিছুটা উপলব্ধি আছে অথবা যারা যারা মায়েদের বাবাদের সৌন্দর্যের যে স্থানগুলো রয়েছে বিশেষ করে মহিলাদের যে সৌন্দর্যের স্থানগুলো রয়েছে এগুলো সম্পর্কে যাদের সামান্যতম কৌতূহল বা সামান্যতম আইডিয়া যাদের মাঝে ডেভেলপ করেছে তাদের ব্যাপারে আমরা সে আলোচনা করছি কিন্তু যাদের মাঝে এখন একেবারেই ডেভেলপ করেনি যেমন দু তিন বছরের বাচ্চা বা তিন চার বছরের বাচ্চা এখনও তারা আসলে সেগুলো কোনো কিছুই উপলব্ধি করেনি তাহলে তাদের ক্ষেত্রে কি তাদের ক্ষেত্রে আল্লাহ সুবহানুয়া আলা আমাদেরকে স্পষ্ট করে তিনি ঘোষণা করেছেন কল্লিল মুমিনিনা ইয়াগদুদুনা মিন আবসারিহিনা ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া লা ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না এখানে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আওয়াত্তাবিঈনা গায়রি উলিদ ইরবাতি মিনার রিজালি আওয়াত তিফলিল্লাযিনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা যে নারীরা বিশেষ করে নারীদের কথা বলছি যে নারীরা তারা তাদের চক্ষুকে অবনত করে রাখবে এবং তারা তাদের সৌন্দর্যগুলো তাদের সৌন্দর্যের জায়গাগুলো তাদের সৌন্দর্যগুলো যেমন ধরুন তাদের চুল যেমন ধরুন তাদের পা যেমন ধরুন তাদের পিঠ এবং তাদের অন্যান্য সৌন্দর্যের অঙ্গ প্রত্যঙ্গ শরীরের যে সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে এগুলো তারা অবশ্যই অবশ্যই তারা কি করবে এগুলোকে তারা প্রকাশ করবে না এগুলোকে তারা অবশ্যই অবশ্যই ঢেকে রাখবে তবে তাদের সৌন্দর্যের কিছু জায়গা রয়েছে যেগুলো এমনি সাধারণত প্রকাশিত হয় যেমন তার হাত এবং তার মুখ এটি তো একটা ভিন্ন বিষয় কিন্তু অন্য সৌন্দর্যের জায়গাগুলো অবশ্যই অবশ্যই সে ঢেকে রাখবে তবে এই ক্ষেত্রে সেখানে আল্লাহ সুবহানুমতালা বলেছেন তবে যে সকল নিসা নারীদের যে আওরাত মানে নারীদের যে যে গোপনীয় যে অঙ্গগুলো রয়েছে এই গোপন অঙ্গগুলো সম্পর্কে যে সকল বাচ্চারা এখনো কিছুই বুঝে না তাদের কোনো অনুভূতি আইডিয়াই এখনো তৈরি হয় না তাদের সামনে যদি নারীদের পোশাক একটু একটু লুজ অথবা একটু স্বাভাবিক থাকে তাহলে তাতে কোনো সমস্যা নেই কিন্তু অন্য সকলদের সামনে তাদেরকে অবশ্যই অবশ্যই সেরকম শিলিত পরিশীলিত পোশাক পরে এবং তাদের সৌন্দর্য জায়গাগুলোকে অবশ্যই অবশ্যই তাদেরকে ঢেকে রাখতে হবে এখানে আয়সারদি আল্লাহ তালা আনহা তিনি বলছেন যে আয়সারদি আল্লাহ এটা আব্দুর রাজাক রাহমুল্লাহ তিনি তার মোসানফ হাদিসটি বর্ণনা করেছেন যে আয়সারদি আল্লাহ তালা আনহা তার কাছেও ছোট ছোট বাচ্চারা ছেলে এবং মেয়েরা আসতেন ছোট ছোট একেবারে ছোট ছোট বাচ্চারা কিন্তু তারাই আয়সারদি আল্লাহ তালা বিভিন্ন জামা কাপড়গুলো তারা পর্যন্ত দেখতেন জামাগুলোর রং পর্যন্ত তাদের জানা ছিল যে ওই জামার রং এটি ওই জামার রং এটি আয়সারদি আল্লাহ তারা তাদেরকে বাধা দিতেন না কারণ এরা হচ্ছে একেবারেই ছোট বাচ্চা ছিল তো আমরা একেবারে ছোটদের ব্যাপারে বলছি না যাদের বয়স তিন চার পাঁচ তাদের কথা বলছি না কিন্তু যাদের বয়স ধরুন অন্তত ছয় সাতের পরেও যখন সালাতের নির্দেশ তাদেরকে যখন থেকে দেয়া হয়েছে তখন থেকে কিন্তু তারা কিছুটা তাদের উপলব্ধি তৈরি হয় বিভিন্ন অঙ্গ শরীর অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন সৌন্দর্য জায়গাগুলিতে সম্পর্কে তখন থেকে তাদেরকে অবশ্যই অনুমতি নিয়ে ঢোকা দরকার তিন বেলা কম কমপক্ষে আর অন্য সকলকেই অন্য সকল সময় তাদেরকে অনুমতি নিয়েই ঢুকতে হবে আমরা যে দ্বিতীয় মূলনীতির ক্ষেত্রে আলোচনা করতে চাই তা হচ্ছে শিশুদেরকে শিশুকাল থেকেই শেখাতে হবে যে তারা তাদের চোখগুলোকে অবনত রাখবে চোখগুলোকে তারা চোখগুলোকে তারা অবশ্যই ইয়ে করে রাখবে আপনার বন্ধ করে রাখবে আর তিন নম্বর তাদের যে সৌন্দর্য জায়গা বিশেষ করে তাদের যে তাদের যে যেই গোপনীয় যে অঙ্গগুলো বা তাদের এই এই জায়গাগুলো অবশ্যই অবশ্যই তারা ঢেকে রাখবে অর্থাৎ তাদের লজ্জাস্থানগুলোকে তারা ঢেকে রাখবে এটি শিশুদেরকে ছোটকাল থেকে আমাদের শেখানো দরকার তাহলে ছোটকাল থেকে দুটো জিনিস শেখাতে হবে প্রথমত হচ্ছে তাদের চোখকে অবনত রাখা অথবা চোখকে বন্ধ করে রাখা যদি কোনো বিপরীত জেন্ডারের বিপরীত লিঙ্গের কারো সাথে যদি কারো কখনো দেখা হয় তাহলে তারা তাদের চোখকে অবনত করে রাখবে বা চোখকে নিচু করে রাখবে আর চোখকে বন্ধ করে রাখবে আর দে নম্বর হচ্ছে তাদের লজ্জাস্থানগুলোকে অবশ্যই তারা ঢেকে রাখবে প্রতি মুহূর্তেই এটি শিশুকাল থেকে তাদেরকে শেখাতে হবে কারণ মনে রাখতে হবে যে চোখ এর মাধ্যমে কিন্তু তার তার যে মন তার যে মনোজগৎ ইত্যাদির মধ্যে বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হয় অতএব চোখ কে নিয়ন্ত্রণ করা এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একজন শিশুকে যদি আমরা ছোটকাল থেকেই তার চোখ বিভিন্ন লজ্জাস্থান এবং গুপ্তাঙ্গ ইত্যাদি সম্পর্কে যদি আমরা প্রথম থেকেই তার চোখগুলোকে সে অবনত রাখবে অথবা চোখগুলোকে সে রেখে রাখবে বন্ধ করে রাখবে এটাও যদি আমরা তাকে শেখাই এবং এটি যদি তার বাহির ঘরের মধ্যেই যে যেমন আমরা এর আগে বলেছি অনুমতি নিয়ে বাবা মার কাছে আসা ইভেন ভাই বোনদের পারস্পরিক চলাফেরা ইত্যাদির ক্ষেত্রে যদি তারা এখন থেকেই তারা তাদের চক্ষুগুলোকে অবনত করে রাখার এই শিক্ষা যদি তারা পায় তাহলে তারা মহান আল্লাহ সুবহান ওয়া তালার আল্লাহ সুবহান ওয়া তালার অনুগ্রহে তার রাহমতে তারা প্রত্যেকটি জায়গায় ইভেন তাদের ঘরের বাহিরেও তারা তাদের চক্ষুগুলোকে অবনত করা তাদের ব্যক্তিত্বকে তারা রক্ষা করা তাদের লজ্জাস্থানগুলোকে ঢেকে রাখা এই শিক্ষা এই পদ্ধতি তারা পাবে দেখুন আমরা এখানে আপনাদের আবদুল্লাহ তস্তরি রাহমহুল্লাহ তার একটি ঘটনা আমরা আলোচনা করেছিলাম ছোট বালক আবদুল্লাহ তস্তরি তার মামা তাকে শিখিয়েছিলেন যে সবসময় যাতে সে ঘুমের আগে তিনি যাতে পড়েন আল্লাহ শাহিদি আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ নাজরি আল্লাহ তালা আমার দিকে তাকিয়ে আছেন আল্লাহ মাই আল্লাহ আমার সাথে আছেন এই বাচ্চা এই কথা যখন পড়ছিল এগুলো প্রতিদিন ঘুমের আগে সে তিনবার তারপরে সাতবার তারপরে দশবার তারপরে মাঝে মাঝে সে পড়তো সবসময় পড়তো এখন তার এই অনুভূতি তৈরি হয়েছে আল্লাহ তো সবসময় আমাকে দেখছেন আমার দিকে তাকিয়ে আছেন আমার সাথেই আছেন অতএব সে কোনো অশ্লীল কাজ বা খারাপ কাজ করতে পারেনি এবং তিনি এত বড় আল্লাহওয়ালা দিনদার ব্যক্তিতে তিনি পরিণত হয়েছেন অতএব আল্লাহ সুবহানুয়া তালা সম্পর্কে ধারণা দিয়ে শিশু শিশুদেরকে তার জেন্ডার ভিত্তিক তার যে আচরণটা কি হবে সেটি আমাদেরকে এভাবেই শেখানো দরকার তাহলে তার মধ্যে ইমানের স্বাদ ইত্যাদি তৈরি হবে আমরা জানি যে এইখানে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে শিশুরা হলো শিশু বা বড় যাই হোক না কেন নারীদের সৌন্দর্যের জায়গাগুলোর দিকে তাকিয়ে থাকা এরকম একটি প্রবণতা কিন্তু মানুষের মধ্যে মৌলিকভাবে থাকেই আর শয়তান তো রয়েছে শয়তান মানুষকে ছোট হোক বড় হোক তাদেরকে সেই কাজে উদ্বুদ্ধ করতে চায় যাতে সেই কাজে সে অভ্যস্ত হয়ে পড়ে যাতে এটিকে সে কোনো বড় ব্যাপার না মনে করে যেমন আমাদের অবস্থায় বলুন না কেন সমাজে এরকম একটি অবস্থা হচ্ছে যে নারী বা পুরুষের সৌন্দর্যের স্থানগুলোর দিকে তাকিয়ে থাকে সেটি কখনো কখনো টেলিভিশন বা বা আপনার সিনেমা নাটক ইত্যাদির মাধ্যমে হোক অথবা পত্রপত্রিকার মাধ্যমে হোক এখন ম্যাগাজিন বা এই স্টাইল ম্যাগাজিন ইত্যাদি নামে তো আমরা দেখি এবং টেলি পত্রপত্রিকার আপনার আলাদা আলাদা এরকম পাতাই থাকে যেখানে এরকম অশ্লীল ছবি সম্পর্কেও থাকে এবং আমরা সকলকেই দেখি সেদিকে তারা কিভাবে তারা দৃষ্টি দিচ্ছে কারণ এই দৃষ্টি দেয়া থেকে তার নিজকে সে কেন নিয়ন্ত্রণ করতে পারে না কারণ ছোটকালে তার পিতামাতা তাকে এই এডুকেশন প্রদান করেনি যে না তার এমন কোনো যদি সে ভিন্ন জেন্ডারের কাউকে দেখে তাহলে তার চক্ষুকে অবনত করে রাখা বা চোখকে বন্ধ করে রাখা এই শিক্ষা তাকে দিতে হবে রাসুল্লাহ সাল আলী আসালাম শিশুদেরকে খুব স্পেসিফিক্যালি তিনি এই শিক্ষা প্রদান করতেন ইমাম বুখার ইমাম তিরমিজ ইমাম আবু দাউদ প্রত্যেকে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালাহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন যে কান আল ফদল ইবনে আব্বাস রাদিফা রসুল্লাহ সাল্লাম রাসুল্লাহ সাল্লাহামের পিছনে বসেছিলেন ফদল ইবনে আব্বাস রাজি আল্লাহ তালাহ এটা বিদায় হজের সময়ের কথা বলছি ফাজাত ইমরাতুমিন আম যে খাস আম গোত্রের একজন নারী তখন আসলেন রাসূলের কাছে ফতোয়া চাওয়ার জন্য ফাজা আল ফুদাইল ইয়ানজুরু ইলাইহা ওয়া তানজুরু ইলাইহি তখন ফুদাইল ইবনে আব্দুল আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই মেয়েটির ওই মহিলার দিকে তাকিয়ে আছেন এবং তিনিও ফুদাইল ইবনে আব্বাসের দিকে তাকিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কারণ ওই যে নারীর কথা বলছি সেই নারীও অবিবাহিতা এবং ফুদাইল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু তখন তখন তিনি যুবকে পরিণত হননি কিন্তু কিশোরী তিনি পরিণত হয়েছেন এখন তার বয়স বারো তেরো বা এরকম একটি অবস্থায় তিনি আছেন অতএব অলরেডি তিনি কিন্তু নারীদের সৌন্দর্য যে তার চেহারা একটা সৌন্দর্য আছে এই সৌন্দর্যের প্রতি তার কিন্তু একটি আকর্ষণ তৈরি হয়েছে অতএব তিনি তার দিকে তাকাচ্ছিলেন ওই নারীও ফোদাইল তিনিও খুব হ্যান্ডসাম ছিলেন খুবই সুন্দর একটা যুবক তার দিকেও তিনি বারবার তাকাচ্ছিলেন ফাজা আল্লাহ রসুল্লাহ সাল আলী আসসালাম ইয়া শরীফ ওয়াজহাল ফোদাইল ইলা শাকিল আর ফোদা রসুল্লাহ সাল্লাম বারবারই ফোদাইলের চেহারাটা অন্যদিকে ফিরিয়ে দিচ্ছেন যে অন্যদিকে অন্যদিকে তাকে কখনো তিনি এভাবে আড়াল দিচ্ছিলেন কখনো চেহারাটা ফিটিয়ে দিচ্ছিলেন যে ফোদায়েল এইভাবে কিন্তু এই জায়গায় এইভাবে তাকানো যায় না নারীর এই চেহারার দিকে তোমার এইভাবে তাকানো অবৈধ নয় তোমার চক্ষুকে অবনত করে রাখা বা চক্ষুকে বন্ধ করে তোমাকে রাখতে হবে আহমেদ ইমাম আহমেদ রাহিমুল্লি তিনি ফোদাইল ইবনে আব্বাস নিজ তার ফোদাইল ইবনে আব্বাস সম্পর্কে তিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি বলছেন যে কুন্তু রাদিফা রাসুল্লাহ সাল্লাহাম মিন জামে ইলা মিনা যে আমি মুজদালিফা থেকে মিনায় আসার সময় আমি রাসুল্লাহ সাল্লাহ আসলামের উটের পিছনে তার পেছনে বসাছিলাম ফাবাইনামা হুয়া يسير إذا عرض له عربي مردفا ابنة له جميلة যে যখন আমরা ভ্রমণ করছিলাম তখনই একজন বেদুইন রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের কাছে তার সুন্দরী একটি মেয়ে খুবই সুন্দরী একটি মেয়েকে এভাবে তার কাছে নিয়ে আসলো বা কেন রুহু সেই যে বেদুইন সেই বেদুইন রাসুল্লাহ সাল্লামের সাথেই প্রায় যাচ্ছিলেন তখন তিনি বলছেন কুন্তু আংজুরু ইলাইহা তখন আমি কিন্তু ওই নারীর দিকে ওই মহিলার দিকে বারবার তাকাচ্ছিলাম ওই মেয়েটির দিকে আমি বারবার তাকাচ্ছিলাম আর রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম ফানাজর নবী সাল্লাহ আলাইসালাম ইলাইয়া রাসুলাম আমার দিকে তাকিয়ে দেখলেন যে আমি তার দিকে তাকিয়ে আছি ফাকল্লাবা ওয়াজহি আন ওয়াজহিহা তিনি তখন আমার চেহারা তার চেহারার দিক থেকে ফিরিয়ে অন্যদিকে ফিরিয়ে দিলেন সুম্মা ওয়াইতুন নাজরা আমি আবারও তার দিকে তাকালাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবারও তার থেকে আমার চেহারাটি ফিরিয়ে দিলেন এরকম তিনবার আমি করলাম এবং তিনবারই রাসুল্লাহ সাল্লাম আমার চেহারা তার দিক থেকে ফিরিয়ে দিলেন ও আনা লাহি ফালাম ইয়াজাল ইউলাব্বি হাত্তা রমিয়া জামারাত আকাবা আর কিন্তু রাসুলাম দেখছিলেন যে বারবারই কি আমি তার দিকে তাকাচ্ছিলাম আর রাসুল্লাহ সাল্লাম তখন তিনি কিন্তু তালবিয়া পড়ছিলেন তালবিয়া পড়ছিলেন এবং তিনি দ্রুত আমাকে নিয়ে আকাবার দিকে জামরাতুল আকাবা মানে বড় শয়তানকে আপনারা জানেন দশম তারিখে সকালে তাকে পাথর মারতে হয় সেই জায়গার দিকে রাসুল্লাহ সাল্লাম দ্রুত এগিয়ে যাচ্ছিলেন এই জায়গাটিকে আমরা বুঝতে পারি যে রাসুল্লাহাম একজন কিন্তু শিশু এই শিশুকেও রাসুল্লাহাম বারবার ওই নারীর দিকে না তাকাতে তিনি বারবার তার চেহারাটি তিনি ফিরিয়ে দিচ্ছিলেন আমরা অন্য একটি বর্ণনা দেখি যে ইবনে আব্বাস রদি আল্লাহ তিনি বর্ণনা করছেন যে কানাল ফুদল ইবনে আব্বাস রাদিফ নবী সাল্লাম ইয়া শরীফু ওয়াজহু বিয়াদি ওয়া কৌলু রাসুল্লাহাম বারবার যখন ফুদল ইবনে আব্বাসের চেহারাটি ওই নারীর দিক থেকে ফিরিয়ে দিচ্ছিলেন তখন তিনি বলছিলেন ইবনা আখি ভাতিজা তোমাকে বলছি ইন্না হাদা ইয়াউমুন মান গাদ্দা ফিহি বাসরাহু ওয়া হাফাজ ওয়া হাফিজ ফারজাহু ওয়া লিসানহু গফির লাহ আজকের এই দিন যে তার চক্ষুকে অবনত করে রাখবে যে তার লজ্জাস্থানকে হেফাজত করবে তার জিব্বাকে হেফাজত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল গুণাগুলো মাফ করে দেবেন এইভাবে রাসুল্লাহ সাল আলী আসসালাম ফোদাইল আব্বাস আদি আল্লাহ তালানহুকে রাসুল্লাহ সাল আলী ওসালাম ফদর ইবনা আব্বাস রদি আল্লাহ তালাহুকে রাসুল্লাহ সাল আলী ওসালাম এই যে জেন্ডার এডুকেশন ইত্যাদি বা জেন্ডার যে নীতিমালাগুলো তিনি তাকে শেখাচ্ছিলেন ইবনে আব্বাস রদি আল্লাহ আরেকটি বর্ণ এখানে আমরা বলছি যে তিনি বলছেন এটি ইমাম বখার এবং মুসলিম হাদিসটি উল্লেখ করেছেন ইবনে খোজাইম হাদিসটি উল্লেখ করেছেন যে কান আল ফদল ফদল এবিন আব্বাস রদিফ রাসুল্লাহ সাল আলী ফদল এবিন আব্বাস তিনি রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এর পিছনে বসা ছিলেন সেই বিদায় হজের সময় ফাকুন ফাআতাত রাসুল আল্লাহ সাল্লাম ইমরাত খাসাম তখন খাসাম গোতের একজন মহিলা রাসুলামের কাছে আসলেন তার কাছে ফতুয়া চাইলেন এবং তখন ফদল বারবারই ওই নারীর দিকে তাকাচ্ছিলেন এবং ওই নারীও হজরত ফদলের দিকে বারবার তাকাচ্ছিলেন কলা তখন তিনি বলছেন ইবনে আব্বাস রদি আল্লাহ তালু ফাজা আলা ইয়াসরিফ ওয়াজহা রাসু ওয়াজহাল ফদল বিয়াদিহি ইলা শিক্কিল আই শিক্কিল আখার রাসুলাম তখন তার এক হাত দিয়ে ফদলের চেহারাটি অন্যদিকে ফিরিয়ে দিচ্ছিলেন কলাত তখন ওই নারী বলছিলেন যিনি এসেছিলেন রাসুলামের কাছে খুবই সুন্দরী একজন নারী এর আগে আমরা দেখলাম যে ফদল তিনি নিজে উল্লেখ করেছেন যে তিনি ছিলেন এম না আতুন এব ইবনাতুল্লাহা জামিলা খুবই সুন্দরী একজন নারী সেই নারী তিনি রাসুলকে বলেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ রাসুল ইন ফরিদাত আল্লাহ ফিল হাজি আলা ইবাদি রাকাত আবি শেখান কবিরা আমার বাবা খুবই বৃদ্ধ আমার বাবাকে হজ পেয়ে বসেছে অর্থাৎ তার উপর হজ ফরজ এখন করণীয় কি লাস্তাতু আইয়াস বিতা আলা রাহিলা তিনি আসলে বাহনের উপর সুন্দর করে ঠিক মতো শক্ত করে বসে থাকতে পারেন অতএব তার উপর কি হজ তার উপর তো তিনি তো হজে আসতেই পারেন না আফা আহুজ আনহা আনহু আমি কি তার পক্ষ থেকে হজ করে দেবো কলানা আম তখন রাসুল রসুল্লাহ সাল আলী আসলাম বলেন যে হ্যাঁ তাহলে এখানেও আমরা যে বিষয়টি দেখতে পেলাম তা হচ্ছে যে শিশুর তার চেহারাটাকে অবনত করে রাখার জন্য অনেকগুলো হাদিসের বর্ণনা আমরা দিলাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে বারবারই তার চেহারা ফিরিয়ে দিচ্ছিলেন তাকে এই শিক্ষাটি দেয়া যে না এই অবস্থায় তোমার বয়স যখন এতটুকু হবে তখন তুমি নারীর চেহারার দিকে ইভেন তুমি তাকাতে পারবা না কারণ চেহারা হচ্ছে একটা সৌন্দর্যের একটা জায়গা তার সৌন্দর্যের জায়গা অতি সৌন্দর্যের কিছু জায়গা আছে আর তার অধিকাংশ বাকি গোটা শরীর হচ্ছে সৌন্দর্যের জায়গা অর্থাৎ তার দিকে এভাবে তাকানো যাবে যাবে না বরং শিশুদেরকে এভাবেই অভ্যস্ত করে নেয়া যে তারা যাতে সৌন্দর্যের জায়গাগুলোর দিকে তারা না তাকা এটি যেই কোনো স্থানেই হোক না কেন তাহলে হতে পারে যদি আমরা তাকে এই এই অভ্যাস যদি অভ্যস্ত করে দিতে পারি তাহলে শিশুর মাঝে এই যে ফিজিক্যাল আর্চ তার মধ্যে এই যে আকর্ষণ এটি তৈরি হবে না বিপরীত জেন্ডারের প্রতি তার এই আকর্ষণ তৈরি হবে না এই অতি দ্রুতকালে তার মাঝে এই আকর্ষণ তৈরি হবে না সাধারণত আমরা দেখি যে আমাদের এই আমাদের এতদ অঞ্চল এবং ওয়েস্টের বা পশ্চিমের কালচারের প্রভাবের কারণে দূষণের কারণে কারণে এখানে বাচ্চাদের মধ্যেও কিন্তু এমন একটি আর্জ বা প্রবণতা তৈরি হচ্ছে অথচ আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে এমন শিক্ষা প্রদান করলেন যে শিক্ষার নজির পৃথিবীতে কোথাও নেই যে শিক্ষার নজির পৃথিবীতে কোথাও নেই যার মাধ্যমে তার তার মানসিক তার শারীরিক তার আদর্শিক এবং তার সামাজিক যে মূল্যবোধ রয়েছে মূল্যবোধগুলো রক্ষা পাবে প্রিয় দর্শক আমরা যে মূল্যবোধের কথা বলছি দেখুন সমাজে এখন কি আমরা সেই মূল্যবোধ দেখছি আমরা দেখি দেখছি যে ইভেন বাচ্চাদেরও তাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে কলুষিত হচ্ছে আমরা দেখি তাদের চিন্তা চেতনা নষ্ট এবং কলুষিত হচ্ছে ইভেন আমরা দেখছি যে বাচ্চাদেরও তাদের শারীরিক অধপতন হচ্ছে আমরা দেখছি সামাজিক অধপতন ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা আমরা জর্জরিত হতে দেখছি বাচ্চাদেরকে এগুলো কারণ হচ্ছে যে সেখানে তাদেরকে যে সেক্স এডুকেশন অথবা তাদেরকে জেন্ডার ভিত্তিক শিক্ষা খাবা তাদেরকে তারা বিপরীত লিঙ্গের প্রতি বা বিপরীত জেন্ডের প্রতি তারা কেমন আচরণ করবে এই বিষয়গুলো তাদেরকে জানানো হয় না এই জন্য জার্মানির একজন বিখ্যাত পণ্ডিত তিনি তিনি ইসলামের এই পলিসিটা জানার আগে তিনি বললেন যে আমি এই আমাদের বাচ্চাদেরকে কিভাবে এই যে ভায়োলেন্স থেকে সেক্সুয়াল ভায়োলেন্স বা ভায়োলেশন ইত্যাদি থেকে অ্যাভিউজ থেকে তাদেরকে রক্ষা করব তাদের যে চারিত্রিক অধপতন তাদের যে মানসিক সমস্যা তাদের যে শারীরিক সমস্যা তাদের যে এর উপর ভিত্তি করে সামাজিক যে সমস্যা তৈরি হয় এগুলো থেকে উদ্ধার করার উপায় কি নিয়ে আমি আলোচনা করছিলাম এগুলো আমি গবেষণা করছিলাম কিন্তু পরবর্তীতে আমি দেখলাম যে কোরআনে আল্লাহ সুফহানুয়া তালা এত চমৎকার একটি বিধান দিয়ে দিয়েছেন এত চমৎকার একটি একটি সুযোগ তিনি তৈরি করে দিয়েছেন বাচ্চাদেরকে রক্ষা করার জন্য যার চেয়ে সফল এবং উত্তম কোনো বিধান কোন মেডিকেশন কোন প্রেসক্রিপশন আমি কোথাও পাইনি যেখানে আল্লাহ সুবহান বলেছেন কুল্লিল মুমিন ইয়াকুদ্দুমিন আফসুয়ারি ফুরুজাহুম ওয়া যালিকা ইনাল্লাহ বিমা তাসনা ইয়াসনাউন যে ইমানদারদেরকে আপনি বলে দেন হে রাসূল যাতে তারা তাদের চক্ষুগুলোকে অবনত রাখে এবং তার এর মাধ্যমে তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে এটি তাদের পবিত্রতার জন্য তাদের তাদের শারীরিক পবিত্রতা তাদের আর্থিক পবিত্রতা তাদের সামাজিক পবিত্র পবিত্রতা তাদের চারিত্রিক পবিত্রতা সকল ধরনের পবিত্রতার জন্য এটি হচ্ছে উত্তম তো প্রিয় দর্শক আমরা এখানেই যে কথা বলে শেষ করছি যে আমাদের শিশুদেরকে প্রথমত তাদেরকে লজ্জাস্থান গুলোকে তাদের নিজের লজ্জাস্থানগুলোকে হেফাজত করার কথা আমাদেরকে বলতে হবে সেখানে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাতের জন্য যদি তাদেরকে ডাকি তাহলে তাদেরকে বলি উজু করার জন্য এর মাধ্যমে তাদের শারীরিক পবিত্রতা তাদেরকে বলি তাদের লজ্জাস্থানগুলো হেফাজত করতে হবে তাদের জামা কাপড় সুন্দর জামা কাপড় করবে পড়বে এর মাধ্যমে তাদের শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এগুলোকে হেফাজত করা এগুলোকে ঢেকে রাখা এই বিষয়গুলোও কিন্তু তারা এর মাধ্যমে তারা শিখে নিল তাহলে আমাদের শিশুদেরকে তাদের চোখগুলো অবনত রাখা তাদের চরিত্রকে সংযত রাখা এবং তাদের শরীরকে পুত পবিত্র রাখার যে বিধান আমরা ইসলাম থেকে পেলাম এগুলো আমরা আমাদের সন্তানদেরকে শিশুকাল থেকে শিক্ষা দেওয়া দরকার যদি তাদের যদি তাদের জেন্ডার ভিত্তিক কোনো ভায়োলেন্সে তারা ভবিষ্যতে পতিত না হোক এটা থেকে যদি আমরা তাদেরকে রক্ষা করতে চাই তো প্রিয় দর্শক আমরা এই বিষয়টি আপনাদেরকে বললাম আপনারা অবশ্যই আপনাদের পরিবারে এটি প্র্যাকটিস করবেন আল্লাহ সুবাহানুমাতাল আমাদেরকে সব কিছু বুঝে সেভাবে আমাদের সন্তানকে লালন পালন এবং পরিচালনা করা তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমরা এই আলোচনা আগামী পর্বে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা করবো যেখানে আমরা বলবো যে শিশুদের তাদের মাঝে তাদের যে বিছানাগুলো আলাদা করে দেয় ইত্যকার আরও মৌলিক কিছু বিষয় ততক্ষণ পর্যন্ত অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানুমাতাল আপনাদেরকে সুস্থ সুস্থ এবং সুন্দর রাখুন সেই প্রত্যাশায় হায়দা ওসল্লাহ সুবহান আলা আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসাবি আজমাইন ওসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু